ان شاء اللہ مسدیم محمد مسلم شریف ایسے تھے ابئی نے کے لئے وہ নবী করিম সাল্লাম তাকে প্রশ্ন করেছেন আল্লাহর কিতাবে সর্বাধিক মর্যাদাশীল আয়াত কুন্ডি তিনি বললেন আল্লাহ রসুল আলম আল্লাহ তার রসুল জানেন যেহেতু তিনি জানেন না এই প্রশ্ন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তাকে কয়েকবার করলেন পরবর্তীতে তার মনে উদ্ভাসিত হয়ে উঠল আয়াতুল কুরসি তাই তিনি বলে উঠলেন ইয়া রাসুল্লাহ আয়াতুল কুরসি যে একটি পাঠ করল নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম এবারে তাকে বলছেন আবাল মন্দির আবুল মন্দির আর উপনাম উবাই ইবনে কাবের বলছেন আবুল মন্দির এলম তোমার জন্য আনন্দিত হোক আনন্দ আনন্দদায়ক হোক শুভনীয় হোক তাকে মুবারকবাদ দিলেন আর তার জন্য দোয়া করলেন বুঝাচ্ছেন কোরআনে করিমের মধ্যে সর্বাধিক মর্যাদা মর্যাদাশীল আয়াত হচ্ছে আয়াতুল কুরসি পরে এতটুকু মুসলিম শরীফও আছে হাদিস পরের অংশ মুসলিম শরীফে নেই মুসনাদ ইমাম আহমদে এসছে আপনারা পূর্বে শুনেছেন শেখ নাসিরুদ্দিন আলবানী রহমুল্লাহ এই অংশকে ও হাদিস সহি সাব্যস্ত করেছেন আল্লাহ নবী ইসলাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে এই আয়াতুল কুরসির একটি জিব্বা আছে আর দুটি ঠুঁট আছে এই আয়াতুল কুরসি মালিকুল মুলুক রাজাধিরাজ রব্বুল আলমিনের পবিত্রতা বর্ণনা করছে আর সে কুঠির কাছে আল্লাহ পবিত্রতা বর্ণনা করছে আর যদি মানুষ আল্লাহর পবিত্রতা বর্ণনা না করে আল্লাহর গুণগান বর্ণনা না করে তাহলে রব্বুল আলমিনের ধনভণ্ডার থেকে তার ইজ্জত থেকে বিন্দু মাত্র কমবে না কারণ রব্বুল আলমিন নিজেই ঘোষণা দিয়েছেন বলেছেন কোন কোনো জিনিস নেই কোন বস্তু নেই যে বস্তু রব্বুল আলমিনের গুণগান প্রশংসা তসবিহ বর্ণনা করছে না কিন্তু তোমরা তা বুঝতে পারছো না সুহান তাই প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি প্রাণী প্রতিটি জিনিস রব্বুল আলমীর পবিত্রতা বর্ণনা করছে বলছে সুবহান সুবহান বলেছেন হচ্ছে সুবহান আল্লাহ আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম সবচেয়ে মর্যাদাশীল বেশি মর্যাদাশীল আয়াত হচ্ছে কোরআনে আয়াতুল কুরসি আর এই আয়াতুল কুরসি হল সুরে বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত যাদের মুখস্থ নেই আপনারা মুখস্থ করবেন এর দ্বারা আপনারা উপকৃত হবেন সামনে আরো কিছু হাদিস আপনাদের সামনে পেশ করা হচ্ছে আবু উমামা বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دور كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت رواه النسائي وصححه ابن حبان আবু উমামা বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ সলাৎ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবে জান্নাতের পথে তাকে কোনো জিনিস বাধা দিতে পারবে না মোদ ছাড়া তার মানে তাকে কোনো জিনিস আর বাধা রাখছে না এ করতো তা হতে পারে মারা যাওয়ার পর সে জান্নাতে চলে যাবে কিন্তু আমরা দেখছি জান্নাত হচ্ছে না জান্নাত তো করে যাবে কেয়ামতের দিন যদি এর অর্থ এরকম হয় উপস্থিত সময়ে সে পৃথিবীতে আছে মারা যাওয়ার পরেই জান্নাত তার মানে জান্নাতের সাথে তার কানেকশন হয়ে যাবে যখন সে মারা যাবে যদি এই ব্যাখ্যা করা হয় দ্বিতীয় নম্বর ব্যাখ্যা কেয়ামতের দিন সে যখন উঠবে অবশ্য অবশ্যই সে জান্নাতে যাবে দুবারা যেহেতু মৃত্যু নেই তাই সে অবশ্যই জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ তাহলে যারা প্রতি ফরসলাদ পড়ার পর আয়াতুল কুর্সি পড়েন তাদেরকে নিয়ে সুসংবাদ গ্রহণ করা উচিত আর আমরা যারা জানি না আয়াতুল কুর্সি শিখি অনেক সাথী আছে কোরআন পড়তে জানে না আলহামদুলিল্লাহ জানে না তাহলে আয়াতুল কুর্সি পড়বে কিরকম কিন্তু আপনারা আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না আপনারা একটু উৎসাহী উদ্যোগী হন তাহলে আল্লাহ আলমিন আপনাদেরকে কোরআন করিম পড়ার তৌফিক দেবেন আয়াতুল কুর্সি শেখারও তৌফিক দেবেন ইনশাআল্লাহ এমনিভাবে এই হাদিস দ্বারা স্পষ্ট হচ্ছে এই ফজিলত তারাই পাবে যারা ফরজ সলাৎ আদায় করবে ফরজ সলাৎ আদায় করবে আর এ আয়াতটি পাঠ করবে আপনি ফরজ সলাৎই পড়ছেন না তাহলে আয়াতটি কি কিরকম করবেন তাই যারা সলাদ থেকে দূরে তাদেরকে ভয় করে আল্লাহর দিকে রুজু করা উচিত কারণ যে ব্যক্তি সলাদ পড়বে না সে কাল কেয়ামতের দিন আল্লাহ রহমত পাবে বলে কোন গ্রান্টি নেই বরং আল্লাহ রহমত থেকে দূরে থাকারই বেশি সম্ভাবনা তাই কাল কেয়ামতের দিন জান্নাতিরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন আপনারা জাহান নামে কেন আসছেন তখন জাহান্নামীদের প্রধান বা প্রথম উত্তর হবে তারা বলবেন আমরা মুসল্লিন সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না বলেই আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে সবাই বলি নাম তাই আমরা আখলাপ ঠিক করি সালাত আদায় করি পাঁচ জামাতের সাথে লম্বা লম্বা বক্তব্য দিলে হয় না যদি আমাদের ইসলাম না হয় এই সুর এই আয়াত বা এই আয়াত নবী করিম সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই আয়াতটি কোনো রাত্রে পাঠ করে তাহলে সকাল পর্যন্ত তার সাথে একজন সংরক্ষণকারী ফেরিস্তা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত থাকেন যে তার হেফাজত করেন হাদিসটি মুসলিম শরীফ এসছে একটি আয়াত ডিটেল বা বিস্তারিত আবু হুরার থেকে বর্ণিত আবু বলেন আল্লাহ রসুল আমাকে রমজান মাসের জাকাতের হেফাজতের জন্য নির্ধারিত করলেন তাই তিনি হচ্ছেন পাহারাদার প্রহরী দেখাশোনা করছেন যে যেসব সামান আসে ওগুলো দেখলেন হঠাৎ করে রাত্রে একটা লোক এসে রসদপত্র বা খাবার খাবার নিয়ে যাচ্ছে তিনি তাকে পাকড়াও করলেন আর বললেন আমি তোমাকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে নিয়ে যাব ওই লোকটি বলল আপনি আমাকে ছেড়ে দিন আমি হচ্ছি অভাবী আমার বাচ্চা খাচ্চা অনেক আছে আমার অনেক প্রয়োজন আছে তার আমি হচ্ছি দরিদ্র গরিব যার ফলে আমি এখানে এসেছি কিছু সামান নিয়ে যাওয়ার জন্য অতএব আপনি আমার প্রতি রহম করুন আমাকে ছেড়ে দিন সে যখন এরকম কাকুতি মিনতি করল আবু হরারা বলেন আমি তাকে ছেড়ে দিলাম সকাল যখন হল নবী করিম সাল্লাহ ইসলামের সাথে আমার সাক্ষাৎ হল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন ইয়া আবা হুরায়রা আবু হুরায়রা গত রাতে তোমার যে কয়েদি ছিল সে কি করলো আমি বললাম ইয়া আল্লাহ আমার কাছে কাকু তু মিনতি পেশ করলো কাকুতি মিনতি করলো বিভিন্ন আরজি পেশ করলো যার ফলে আমি তার উপর রহম করে তাকে ছেড়ে দিয়েছিলাম আল্লাহ রসুল সাল্লাম বললেন শুনো ও কিন্তু মিথ্যা বলেছে আবার সে ফিরে আসবে যখন নবী করিম সাল্লাহ ইসলাম আমাকে তা বললেন আমার বিশ্বাস হয়ে গেল সে আবার আসছে তে আমি ভালো করে অত বসে থাকলাম সে আবার সে আমার সংরক্ষিত খাবার সে নিয়ে যাচ্ছিল আমি তাকে আবার পকড়াও করলাম আবার পকড়াও করে বললাম তোমাকে এবার ছাড়ব না আমি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে নিয়ে যাবো সে আবার ওই রকম আগের মতো কাকুতি মিনতি করল বিভিন্ন আর্জি পেশ করল আমি তার প্রতি দয়া প্রবেশ হয়ে তাকে আবার ছেড়ে দিয়েছি সুহান হ্যাঁ মনে রহম থাকে বেশি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাথে সকালে আমার সাক্ষাৎ হলে আমি তাকে না তিনি আমাকে আবার বললেন হে আবু হুরারা তোমার কয়েদি কি করলো আমি তাকে উত্তর দিলাম এরকম এরকম আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন শোনো সে মিথ্যা বলেছে আবার আসবে তাই তৃতীয়বার আমি আবার পথ পেতে বসে থাকলাম সে আবার চলে এলো আমি তাকে এবারে পকড়াও করলাম বললাম এবারে আর ছাড়বো না এবারে তোমাকে আমি অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে নিয়ে যাব এই হচ্ছে তৃতীয়বার এক দুই তিন এবারে আর তোমাকে ছাড়া যায় না সে কিন্তু এবারে অন্য কোন পথ না পেয়ে আবু হুরাকে একটা জ্ঞান শিক্ষা দিয়েছিল যেহেতু আবু হুরারাম জ্ঞান পিপাসু ছিলেন তাই তাকে বলছে হে আবু হুরারাম আল্লাহ বিহা আবু আমি তোমাকে কয়েকটি জ্ঞান শিক্ষা দেব এর মাধ্যমে আল্লাহ পাক তোমাকে উপকৃত করবেন আর এর বদলে তুমি আমাকে ছেড়ে দাও আবু হরারা বললেন তাহলে বলো তো কি ওই লোকটি বলল ইরা আওয়াইতা ইরা ফরাশিক ফাকরা আয়াতাল কুরসি যখন তুমি শুয়ার বিছানায় আসবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম থেকে শেষ পর্যন্ত আর সে বলল فإنك لن يزال عليك من الله حافظ ولا يقربك شيطان حتى تصبح যদি তুমি আয়াতুল কুরসি পড়ে শুয়ে যাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন সংরক্ষণী সংরক্ষণকারী ফিরিস্তা থাকবেন আর শয়তান তোমার কাছে আসতে পারবে না সকাল না হওয়া পর্যন্ত এবারে আমি তার তার থেকে এই জ্ঞান লাভ করলাম আর তাকে ছেড়ে দিলাম সুফহান এ হল আজ আমরা বিভিন্ন বাহানা করে যারা দরুদগাহে আসে পরম দরুদগাহ ছেড়ে দেয় কারণ শয়তান তাদেরকে বাধা দেয় এই অর্জন করলে শয়তানের খুব ক্ষতি হয় লস হয় যার ফলে সে আপনাকে আগে ভাগেই বাধা দিবে বিভিন্ন প্রয়োজন আপনার সামনে পেশ করবে যার ফলে আপনি ক্লাস বাদ দিয়ে দিবেন তো নিয়ত করুন খালিস আবু হরে আলম রদিয়াল্লাহ মানু এলম অর্জন করেছেন বিধায় ওকে ছেড়ে দিয়েছেন খালাস যেহেতু তুমি আমাকে একটা জ্ঞান দিয়েছ তাই চলে এবারে আবার দেখা হলো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে বা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাথে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তাকে বললেন গত রাত্রে তোমার কয়েদি আবার কি করলে করেছে আমি বললাম হে আল্লাহ রসুল অর্থাৎ আবু হরারা বলছেন زعم أنه يعلمني كلمات ينفعني الله بها সে বলল আমাকে কেউ একটি কথা শিক্ষা দিবে এই কথাগুলির মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করবেন যার ফলে আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহ রসুল সাল্লাম তাকে বললেন ওই কালিমাগুলি কি বা কথাগুলি কি সে আমাকে বলল তখন তিনি বললেন সে আমাকে বলেছে ইদা আওয়াইতা ইলা ফিরাশিক তুমি যখন বিছানায় শোয়ার জন্য যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে এরকম যদি করো তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা তোমার সাথে নিযুক্ত থাকবেন যিনি তোমার হেফাজত করবেন আর শেতান সকাল পর্যন্ত তোমার কাছেও আসতে পারবে না ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বললেন এই ব্যক্তি তোমার সাথে সত্য কথা বলেছে অথচ সে হচ্ছে মহা মিথ্যাবাদী তার মতো মিথ্যাবাদী আর পৃথিবীতে আর কেউ হতে পারে না বরং সমস্ত মিথ্যাবাদীদের নেতা হচ্ছে সে নাহজুবিল্লাহ মান তুখাতিব মিন সালাত লায়ালিন ইয়া আবু হুরায়রা আবু হুরায়রা তুমি কি জানো তিন রাত পর্যন্ত তুমি যার সাথে কথা বলছিলে সে কে আবু হুরায়রা বললেন আমি জানি না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যাকা শয়তান ও হচ্ছে কে শয়তান তাহলে সমস্ত মিথ্যাবাদীদের নেতা সে এর মধ্যে সন্দেহ আছে সমস্ত দুষ্ট লোকদের নেতা শৈতান গেরুল্লার পূজারী কবর পূজারী ভণ্ড পূজারি পীর পূজারি বাতি পূজারি কুদ পূজারি নেতা পূজারি নেত্রী পূজারি আগুন পূজারি আকাশ পূজারি জমি পূজারি গ্রহ নক্ষত্র পূজারি সূর্য পূজারি চন্দ্র পূজারি কবর পূজারি কবরের গিরাপ পূজারি মাছ পূজারি কবুতর পূজারি কুমির পূজারি হরিণ পূজারি নাগ পূজারি যত পূজারি রয়েছে আল্লাহ ছাড়া যেসব লোকজন অন্য কিছু পূজা করে ওদের সবার নেতা হচ্ছে সে বা ইবলিস আপনারা কি কোরআনের মধ্যে সন্দেহ আছে ওই ইবলিস সে নিজে বলেছে যদি আয়াতুল কুর্সি পাঠ করো তাহলে আমি তোমার কাছে আসতে পারি না আয়াতুল কুর্সি শেখা দরকার না এবারে কথা হলো এই আয়াতুল কুরসির মধ্যে এত এক এত কার্যকারিতা কেন যখন আমরা তার তফসিল শুনব তর্জমা শুনব তখন আমাদের কাছে তা উদ্ভাসিত হয়ে উঠবে ইনশাআল্লাহ এবারে সংক্ষিপ্ত তফসিল প্রথমে আমরা শুনেছি আয়াতুল কুরসি কি বলেছি সুরায় বাকারার দুশো কত নম্বর আয়াত পঞ্চান্ন নম্বর আয়াত আজকে থেকে যারা জানেন না আজকে থেকে শিখার চেষ্টা করবেন শিখবেন এতটুকু ফজিলত জানলেন কিন্তু কিছু উৎসাহ জাগেনি আপনাদের যারা কোরআন জানেন না কোরআন শিখবেন যারা কোরআন পড়তে জানেন মুখস্থ করবেন এই আয়াতটি বিশেষ করে আরো আল্লাহর কালাম যদি কেউ সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে পারে তো আলহামদুলিল্লাহ কিন্তু এর পূর্বে বলি যা পড়েন শুদ্ধ পড়ার চেষ্টা করবেন অশুদ্ধ পড়বেন না এই সেন্টারে আসুন বিভিন্ন তরস্কার আমাদের এই অনেরা ইসলাম সেন্টার কর্তৃক কর্তৃক আয়োজিত দরসগুলিতে আপনারা অংশগ্রহণ করে কোরআন শিকার চেষ্টা করবেন আল্লাহ আপনাদেরকে তো দান এবারে আমরা আসি আয়াতুল কুরসির দিকে এই আয়াতের দশটি বাক্য রয়েছে দশটি বাক্য প্রথম বাক্য হল এর অর্থ আল্লাহ এমন যিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই আল্লাহ তিনি ছাড়া সত্য কোন ইলাহ নেই মাবুদ হওয়ার ক্ষেত্রে তিনি একমাত্র একক তার সাথে কোন শরিক নেই আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয় যার দ্বিতীয় নেই আল্লাহ ইল্লাহু এবাদতের উপযোগী একমাত্র আল্লাহ তার কোনো শরিক নেই আল্লাহ এক একক তার কোনো শরিক নেই আমরা যখন শাহাদত কালিমায়ে শাহাদত পাঠ করি বলি আশহাদু আল্লা ইলাহা বাজারে যখন যাই বাজারে বাজারে দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير سبحان الله আরাফার দিনে বিশেষ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু আলা কুল্লি শাইইন কাদির নবী বলেছেন সর্বোত্তম দোয়া আরাফার দোয়া আর আরাফার দিনের সর্বোত্তম দোয়া ওই দোয়া যে দোয়া আমি করেছি আর আমার পূর্বেকার সমস্ত আম্বিয়া করেছেন আর তা হচ্ছে আল্লাহ ব্যতীত সত্যিকারের কোন ইলাহ নেই তিনি একক তার কোন শরিক নেই রাজত্ব সত্তাই লাহুল মুল সার্বভৌমত্ব কার আল্লাহ আপনি বলবেন না জনগণের এই আকিদার সৃষ্টি করতে হবে রাজত্ব কার সার্বভৌমত্ব কার আল্লাহ আমি কার আল্লাহ আমি যা কামাই করি তা কার আল্লাহ আমার সন্তান কার আল্লাহ আমার স্ত্রী কার আল্লাহ আমার আমার মা বাপ কার আল্লাহ সমস্ত সৃষ্টি আর কুর্সি লক্ষ আকাশ জমিন কাবা বেতুল ইজ্জা বেতুল মামু যত সৃষ্টি আছে সব সৃষ্টিকার আল্লাহ তাই আল্লাহ হচ্ছেন আল্লাহ হ্যাঁ। আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নাই পৃথিবীতে অনেক অসত্য মাহবুদ রয়েছে বাতিল মাহবুদ রয়েছে হিন্দুদের যদি তেত্রিশ কোটি কোটি থেকে আরো অনেক দেবতা হয় দেব দেবী হয় মাহবুদ হয় তাহলে হিন্দুদের ছাড়া আর অনেক তথাকথিত পৃথিবীর অন্য সব মুসলমান ছাড়া অন্য সব ধর্মাবলম্বীদের কাছে রয়েছে কিন্তু মুসলমানদের সত্যিকারের মুসলমান যারা তাদের হচ্ছে এক মাহবুব আর তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ তাই আমাদের মাহবুদ কয়জন একজন সত্যিকার বিশ্বাস করেন তাহলে এবারে এবাদতের উপযোগী কে আল্লাহ দোয়া কার কাছে করবো আল্লাহ কিন্তু যারা বাবা শাহজাহানের কাছে দোয়া করে ওরা কি লাইলা মানছে মানছে না যারা বাবা আব্দুল কাদের জিলানির কাছে দোয়া করে ওরা কি লাইলা মানছে মানছে না যারা আলী রহমানের কাছে দোয়া প্রার্থনা করে ওরা কি লাইলা মেনেছে মানেনি যারা আল্লাহ ছাড়া অন্য কোনো পীর পূজা করে ওরা কি লাইলা মেনেছে মানেনি ইহুদি নাসরাদের মতো কিছু সংখ্যক মুসলমান রয়েছে যারা মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু বাস্তবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানছে না কিন্তু আমরা এরকম না ইনশাআল্লাহ আমাদের একক মাহবুদ আল্লাহ আল্লাহ বলেন ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير শুনো সত্যিকারের মাহবুদ একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া তারা যাদের পূজা করে ওরা সব হচ্ছে বাতিল সব মিথ্যে আর সত্য মাহবুদ একমাত্র আল্লাহ ذلك بأن الله هو الحق الحق মানে কি সত্য তাই আল হক মানে আল্লাহ ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل আল্লাহ ছাড়া তারা যাদেরকে ডাকছে যাদের উপাসনা করে যাদের পূজা করে ওরা হচ্ছে বাতিল অনেকে আছে রাতের পূজা করে সূর্যের পূজা করে দিনের পূজা করে যখন সূর্য উঠে সূর্যের সামনে গিয়ে প্রার্থনা ভক্তি নিবেদন করে যখন সূর্য অস্ত যায় তখন ও ভক্তি নিবেদন করে আপনারা দেখেছেন করেন কিনা সূর্য উঠার সময় ভক্তি নিবেদন সূর্য যখন অস্ত যায় তখন ভক্তি নিবেদন কেউ কেউ আছে যখন একটা হালকা একটু শক্তি দেখে দেখবে সামনে বলবে এটাই হচ্ছে আসল রব বলি নারুদুল্লাহ আমাদের রবকে আল্লাহ ছাড়া আর কোন রব আমাদের নেই রব্বি আল্লাহ তাই আপনাকে যখন কবরে জিজ্ঞেস করা হবে আমার রব্বুক তোমার রবকে তখন আপনি উত্তর দিবেন আমার রব আল্লাহ তখন কি আমি বলবো আমার রব আমার পীর আমার রব আমার বাবা আমার রব আমার দরবেশ আমার রব আমার অমুক আমার রব আমার তমুক না আমাদের রব একমাত্র আল্লাহ এখানে বলছেন আল্লাহ পাক আল্লাহু আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহাত হতে পারে না এই বললাম একটি ব্যক্তি সম্পর্কে কিছু আলোচনা কারণ লা ইলাহা সামনে রেখে আপনি আলোচনা যতই করবেন শেষ হবে না কিন্তু এই আয়াতুল কুরসিকে সামনে রেখে দশটি বাক্যকে সামনে রেখে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ সবাই উপকৃত হওয়ার চেষ্টা করবেন ভিতরে নিয়ে যাবেন আকিদা বিশ্বাস ঠিক করে বাংলাদেশ পর্যন্ত পৌঁছাবেন আকিদা বিশ্বাস ঠিক করে ইন্ডিয়া পর্যন্ত পৌঁছাবেন কথা আমি বলি সারা বিশ্বে আপনারা প্রচার করার চেষ্টা করবেন হক যেখানেই যাবেন সেখানেই প্রচার করবেন হক তো ये है कि हक अदा न हुआ जान दी दी हुई उसी की थी जान दी दी हुई उसी की थी हक তো यह है कि हक अदा ना हुआ जान দিয়েছি দাওয়াত প্রচার করেছি হক প্রচার করেছি এতে এতে যদি আমার জানও চলে যায় তবুও কোনো অসুবিধা নাই কারণ এই জানটা কার এই জান তো আমার নয় এই জান হচ্ছে আল্লাহ আল্লাহ কিন্তু বলতে হবে হক আদায় করতে পারি পৃথিবীর দিকে একটু তাকায় যেদিকেই তাকাচ্ছেন আপনি দেখছেন অন্ধকার শির আর বেদাতে মানুষেরা লিপ্ত আপনি যদি মানুষকে শিরিক থেকে বাঁচার জন্য আহ্বান করেন তখন তারা হয়তো বলে এটা তেমন একটা ব্যাপার নয় কিছু লোক আছে না তারা হয়তো মনে করে আসল জিনিস হচ্ছে আমরা যদি সিংহাসন পর্যন্ত পৌঁছে যেতে পারি ওইটাই হচ্ছে আসল আর আমাদের কাছে আসল কোনটা মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর রাখা হয়েছে এক হচ্ছে সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই এবং মোহাম্মদ রসুল্লাহ ইসলাম আল্লাহ রসুল দ্বিতীয় নম্বর ব্যক্তি একামত সলা সলাদ পায়ন করা তৃতীয় নম্বর করা চতুর্থ নম্বর পালন করা পঞ্চম নম্বর করা এগুলি হচ্ছে এগুলি হচ্ছে ভিত্তি এগুলি হচ্ছে আসল কিন্তু কেউ যদি বলে এগুলি আসল নয় এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স আর আসল হচ্ছে হুকুমত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সবাই বলি আসল কোনটা এটি আসল না আপনি দশ হাজার হুকুমত প্রতিষ্ঠা করুন কিন্তু যদি আপনার মধ্যে লাইলাহ না থাকে দশ হাজার হুকুমত প্রতিষ্ঠা করুন কিন্তু আপনি যদি শীত করেন কোন ফায়দা হবে আল্লাহ বলেন আশরাকতা আমালুকা তাকুনান্না মিনাল খাসিরিন তোমার প্রতি ওহী নাযিল করেছি তোমার প্রতি ওহী হয়েছে তোমার পূর্ববর্তী পূর্ববর্তী যারা ছিলেন যেসব নবী রসুল এসেছেন সবার কাছে এই ওহী নাযিল করেছি যে যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করি আল্লাহ নবীগণ কি শীত করতে পারেন কারণ তারা তো শীত করবেন না শির্ক মুক্ত রেখে রব্লা আলমিন তাদের উপর রিসালা তার নবুয়তের দায়িত্ব দান করেছেন এত সত্ত্বেও বলছেন হে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম যদি তুমি শিরিক করে ফেলো তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তাই আমরা ইনশা আল্লাহ নবী করিম সাল্লাহ ইসলাম যে পথে ছিলেন সে পথে আমরা চলবো আমরা শিরিক করব না আমরা আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির উপাসনা করব না আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির কাছে উদ্ধার প্রার্থনা করব না আমরা আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির নামে নজর নিয়াজ পেশ করব না নজর নিয়াজ পেশ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 ঠিক হয়ে গেলে তাহলে সামনে অগ্রসর আল্লাহ আপনারা বললেন পরে কি আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম আল হাইয় আল হাই হায়াত থেকে পরিপূর্ণ জীবনের অধিকারী যিনি তিনি হচ্ছেন আল হাই তার মানে আল্লাহ সব সময় জীবিত আছেন বর্তমানেও জীবিত আছেন আগেও ছিলেন পরেও থাকবেন আল্লাহ অন্যত্র বলেছেন সুরতুল হাদিদে হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম তিনি শুরু আর তিনি শেষ তিনি প্রকাশ্য তিনিও প্রকাশ্য তিনি সবকিছু জানেন তিনি কি হলেন আল্লাহ আউয়াল ওয়াল আল্লাহ সবকিছু জানে সুহান তাহলে আল হাই আমরা বুঝতে পারলাম চিরঞ্জীব তিনি আগেও ছিলেন বর্তমানেও আছেন ভবিষ্যৎ থাকবেন তার কোন শুরু নাই শেষও নাই তিনি শুরু আর তিনি শেষ এ হচ্ছে তার ব্যাখ্যা দ্বিতীয় নম্বর আল কাইয়ুম তিনি নিজেতেই প্রতিষ্ঠিত রব আল কাইম যিনি অন্যকে স্থায়িত্ব দানকারী যদি আল্লাহ অন্য কোন সৃষ্টিকে স্থায়িত্ব না দেয় তাহলে সে আসতে পারে না কোন অনস্তিত্ব অস্তিত্বে আসতে পারে না অস্তিত্ব অনস্তিত্বে পৌঁছাতে পারে না যদি আল্লাহ পাক তাকে অস্তিত্ব না দেন কিংবা অস্তিত্ব থেকে অনস্তিত্বে না পৌঁছান আপনি তা ঠিক আছে তাহলে সবকিছুর ধারক বাহককে সমস্ত সৃষ্টিকে কে ধরে রেখেছেন শুনো আল্লাহ সাত একা সাত জমিনকে ধরে রেখেছেন যদি আল্লাহ ছেড়ে দেন তাহলে সাত একা সাত জমিনকে কে ধরে রাখবে আল সংক্ষিপ্ত তার অর্থ এরকম করে যিনি চিরঞ্জীব চিরস্থায়ী কিন্তু আপনারা আমি চিরস্থায়ী বলার পর উপস্থিত হয়ে আপনার তার ব্যাখ্যা শুনতে পারেন কি তৃতীয় নম্বর বাক্য তাকে তন্দ্রা ধরে না নিদ্রা ধরে না তাকে তন্দ্রা ধরে না নিদ্রা ধরে না আমরা ওই সবাই করতে করলাম এটা আমরা যদি বলি এরকম যার তন্দ্রা আসে না নিদ্রা আসে না হবে কিন্তু আল্লাহ এরকম বলেনি আল্লাহ বলছেন লা সিনা তুমি তাকে তন্দ্রা ধরে না নিদ্রা ধরে না কেন তন্দ্রা ধরে না এখানে ইমাম ইবনে কাদির রহিমুল্লাহ তার ব্যাখ্যা করছেন বলছেন লা তাগলিবুহু সিনাতুন ওয়া হিয়া নুআস তার উপর বিজয়ী হয় না নিদ্রা তাকে তাকে ক্যাচ করো না কি নিদ্রা না তোমরা ওলা নৌম আর না তাহলে আল্লাহ তন্দ্রাও আসে না ঘুমও আসে না আর তন্দ্রা হচ্ছে ঘুমের পূর্ব লক্ষণ সরাসরি ঘুম না আপনারা বুঝতে পারছেন বাংলায় ঘুমের পূর্বাভাস বা পূর্ব লক্ষণ হচ্ছে কি তন্দ্রা আপনি একটু ঝিমাচ্ছেন বুঝা গেল আপনার ঘুম এসছে গেল হ্যাঁ চলে যাও শুয়ে পড়ো আর এই উভয়টাই হচ্ছে আপনার তন্দ্রা আসা অথবা নিদ্রা আসা লক্ষণ হচ্ছে দুর্বলতা যদি আপনি না ঘুমান তাহলে আপনার আপনি অসুস্থ হয়ে পড়বেন ঘুমের ত্রুটির কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় ব্রেইন এফেক্ট করতে পারে পক্কাঘাত হতে পারে প্যারালাইসিস আজকের পত্রিকায় দেখেছি তাই রবুল আলমী আমাদের আরামে একজন জন্য তোমরা দিয়েছেন নিদ্রা দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ নিজে বলেছেন সুরায় নামায় আমি তোমাদের নিদ্রাকে আরামদায়ক করেছি নিদ্রাকে কি করেছি একদিন না ঘুমালে দ্বিতীয় দিন শেষ বারোটা বাজে আপনি বলেন আমি খুবই শক্তিশালী দুদিন তিন দিন না ঘুমাও দেখা যাবে কি হয় কোথায় যায় তোমার শক্তি যদি ঘুম না আসে পরবর্তীতে আপনাকে যেতে হবে ডাক্তারের কাছে কি ফল্ট দেখা দিল আমার শরীরে ব্রেনে না হার্টে আপনি যান ডাক্তারের কাছে ও আপনাকে বলে দিবে যদি তা না হয় তাহলে অন্য অন্য কিছু অবলম্বন করতে হবে সুফহান তাই বোঝা গেল ঘুম হচ্ছে শান্তি মানুষের জন্য তার দুর্বলতা দূর হবে হবে ঘুমালে এবারে কথা আল্লাহ সর্বশক্তিমান আমরা বলি আল্লাহ শক্তিশালী আল্লাহর মধ্যে বিন্দুমাত্র দুর্বলতা নেই এবারে যদি আল্লাহ ঘুম যায় তাহলে বোঝা গেল তিনি দুর্বল হয়ে পড়েছেন তাই আল্লাহ থেকে মুক্ত তাই আমরা বলি কি সুহান তাই আল্লাহ ঘুম আসে না তোমরা আসে না কথা বুঝেছেন এই হচ্ছে মুসলিম শরীফ এসছে আল্লাহ রসুল সাল্লাম বলেন নবী করিম সাল্লাহ আমাকে চারটি আমাদেরকে চারটি কথা বললেন ইন্নাল্লাহ লা আল্লাহ ঘুমান না আর আল্লাহর জন্য ঘুমানোটা শোভনীয় নয় দুই নম্বর ইয়াকবিদুল কিসম ওয়ার পাউন তিনি পাল্লা উঠান মিজানের পাল্লা উঠান আর নামান সবিতার কাছে ইউরফাউ ইলাইহি আমালুন নাহার ক্বাবলা আমালিল লাইল রাতের আমলের পূর্বে আল্লাহর কাছে দিনের আমলের দিনের আমল পৌঁছায় দিনের আমল রাতের আমলের আগে পৌঁছায় ওয়ামালুল্লাইল কাবলা আমালিন নাহা রাতের আমল দিনের আমলের আগে পৌঁছায় তাহলে আমাদের সকলের আমল কোথায় যাচ্ছে আল্লাহ ভালো আমল যাবে উপরে খারাপ আমল উপরে যায় না তাই আমরা প্রত্যেক দিন চেষ্টা করব আমরা যেন পাঁচ বছর নামাজ জামাতের সাথে আদায় করি ফজরের নামাজ জামাতের সাথে পড়ব আসরের নামাজ জামাতের সাথে পড়ব জোহরের নামাজ জামাতের সাথে পড়ব মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ব এশার নামাজ জামাতের সাথে পড়ব আর আমাদের আমল যেন আল্লাহর দরবারে পৌঁছায় ইনশা আল্লাহ আমাদের আমল কোথায় এখানে থাকে না কাছে যায় তাহলে আল্লাহকে যে আপনি যে আমল দিবেন ভালো আমল দিবেন না এবারে আল্লাহর কথা শুনুন হিজাবুহুন নূর আবিন না আল্লাহর পর্দা হচ্ছে নূরের কিংবা আগুন শব্দ সুবহানাল্লাহ তাহলে আল্লাহর পর্দা হচ্ছে নূরের তাহলে যদি আল্লাহর পর্দা যদি নূরের হয় তার ব্যাখ্যা লাউ কাশাফাহু لأحرقت سبحات وجهه ما انتهى إليه بصره من خلقه যদি আল্লাহ পাক তার নূরের পর্দা সরিয়ে নেন তাহলে তার চুকের দৃষ্টিসীমা যতদূর যাবে তার সৃষ্টির মধ্যে সমস্ত সৃষ্টি জলে ছাই হয়ে যাবে সুহান যদি আল্লাহ পাক তার নূরের পর্দা তুলে নেন তাহলে তার দৃষ্টির ভিতরে যত জিনিস আছে সব জলে ছাই হয়ে যাবে কারণ আল্লাহর চেহারার নূরের তো জলদি পড়ে সবাই ছাই হয়ে যাবে অতএব বোঝা গেল আল্লাহকে কেউ দেখতে পাবে পৃথিবীতে মুসা ইসলাম দেখেছেন নবী করিম সাল্লামও দেখেননি এর পূর্বে আলোচনা হয়েছে সঠিক কথা হল আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম উপরে গেলেও তিনি নবী করিম সাল্লাহ ইসলামকে দেখতে পাননি সরাসরি সচককে নবী করিম সাল্লাহ ইসলাম আল্লাহকে সরাসরি সচককে দেখতে পাননি এটি হচ্ছে সঠিক কথা কারণ এটা হচ্ছে একটা দলিল হিজাবুহু নূর আবিন নাম لو كشفه لأحرقت سبحات وجهه ما انتهى إليه بصره من خلقه তার হিজাব হচ্ছে নূর হিজাব মানে পর্দা যদি আল্লাহ পাক সেই পর্দা তুলে নেয় তাহলে তার চেহারার তজল্লি আলো তার দৃষ্টির মধ্যে যত জিনিস আসবে সব জিনিসকে ছাই করে দেবে জ্বালিয়ে ছাই করে দেবে তাহলে আল্লাহ দৃষ্টির বাহির কোন জিনিস আছে অতএব আল্লাহকে কেউ দেখতে পাননি এবার যদি কোনো নবী দেখতে পাননি তাহলে কোনো বান্দা কি কোনো তথাকথিত কোন ভণ্ড কি আল্লাহকে সচক্ষে দেখতে পাবে যারা বলে এরকম যদি কোনো ব্যক্তি আল্লাহকে দেখতে চাও তাহলে আমার পীরের কাছে মুরিদ হয়ে যাও পীরের কাছে একদিন যাবে না দুদিন যাবে না তিন দিন যাবে না সচককে সরাসরি আল্লাহকে দেখতে পাবে কি সুন্দর আপনি বললেন আদা ঠিক আছে আমরা বলি মোহাম্মদ সাল্লাহ ইসলাম যখন দেখতে পেলেন না মুসা করিমুল্লাহ সাল্লাহ ইসলাম যখন দেখতে পেলেন না তাহলে তোমাদের পীর বাবারা কিরকম করে আল্লাহকে দেখে নিল আমরা বলতে পারি আসলে কিন্তু ওরা আল্লাহকে দেখে না ওরা শয়তানকে দেখে শয়তান শয়তানকে পৃথিবীতেও দেখতে পাবে কাল আমাদের দিনও দেখবে এবং জাহান নামে গিয়েও দেখবে কিন্তু আমরা যারা মুসলমান আমরা পৃথিবীতে রব্বুল আলমিনকে দেখবো না আমরা কাল কেয়ামতের দিন রব্বুল আলমিনকে দেখবো ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে রব্বুল আলমিনের দিদার আমরা আমরা পাবো তার দর্শন লাভ করতে পারবো তাই আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে এটা মোরাকাবা করে এখানে আল্লাহকে মোরাকাবা বোঝা আর কয়দিন মোরাকাবা আর কি করবেন মোরাকাবা মোরাকাবা হচ্ছে এবাদত যখন করবেন আল্লাহ আল্লাহকে এমন ভাবে সামনে রেখে যেমন আপনি আল্লাহকে দেখছেন এটা হচ্ছে ইচ্ছা এরকম আপনি ইবাদত করবেন এবারে এইটা যদি হয় মোরাকাবা কোনো অসুবিধা নেই কিন্তু ওদের পরিভাষা মোতাবেক যে মোরাকাবা সে মোরাকাবা আপনি করবেন না তারা বলে আমরা প্রথমে মোরাকাবা করি তারপরে মুসাহাদা প্রথমে মোরাকাবা করতে হয় তারপরে কি হয়ে যায় মুসাহাদা আর সেই মুসাহাদায় পড়েছিল মনসুর হাল্লাজ নাহুদুবিল্লাহ সেই ভণ্ড বলতে বলতে বলতে বলতে সে পর্যায়ে এসে বলেছিল আমি হচ্ছি আল্লাহ আমাদের আকিদা ঠিক করতে হবে আমরা বলি আল্লাহ আল্লাহ আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই হচ্ছে সৃষ্টি তাই কোন সৃষ্টি কখনো আল্লাহ হতে পারে না সৃষ্টি আল্লাহ হতে পারে তাই মনসুর হাল্লা যে দাবি করেছিল আমি হচ্ছি আল্লাহ এটা মিথ্যা না সত্য মিথ্যা ভালো করে বলুন মিথ্যা না সত্য আপনাদের আপনারা ঠিক আছে তাহলে আমরা কখনো আল্লাহ হতে পারি না নবদুল্লাহ আমি অনেক পূর্বে একটা হালকা একটা বিজ্ঞাপন ছাপিয়েছিলাম তাতে লিখেছিলাম যারা বলে সৃষ্টির স্রষ্টা এক যদি আমরা তাদের কথা মানি তাহলে বলতে হবে আল্লাহ কোরআনে নবী করিম সাল্লাম তার সুন্নতে বলেছেন কাজরা যাবে জাহান নামে আর মুসলমানরা যাবে কোথায় জান্নাতে এবারে যদি বলা হয় সৃষ্টি স্রষ্টা এক তাহলে বলতে হবে আল্লাহ হচ্ছেন কয়েক প্রকার আল্লাহ নিজেই দুই প্রকার এক প্রকার জান্নাতি আর আরেক প্রকার জাহান্নামি তাই আল্লাহ নিজেই নিজেকে শাস্তি দিচ্ছেন সবাই বলি এটা ঠিক আছে এরকম লোক মজুদ যারা বলে সৃষ্টি সষ্টা এক তাই তারা বলে যেদিকে তাকাই সেদিকে আল্লাহকে দেখি গাছের দিকে তাকাই সেদিকে আল্লাহকে দেখতে পাই আকাশের দিকে তাকাই আল্লাহকে দেখতে পাই জমিনের দিকে তাকাই আল্লাহকে দেখতে পাই চন্দ্রের দিকে তাকাই আল্লাহকে দেখতে পাই সূর্যের দিকে তাকাই আল্লাহকে দেখতে পাই চন্দ্রের দিকে তাকায় আল্লাহকে দেখতে পাই গ্রহ নক্ষত্রের দিকে তাকায় আল্লাহকে দেখতে পাই মানুষের দিকে তাকায় আল্লাহকে দেখতে পাই সবাই বলি রহমদুল্লাহ তার কথা ঠিকই আছে তার সেন কোথায় সে ঠিকই আছে তাই ইবনুল আওয়ামী মোহাম্মদ বিন জমিল জামিল জৈনুর একটি বই আছে তার বই আমি পেয়েছি ইবনুল আওয়ামী নামক একটা ব্যক্তি ভণ্ড সে তার ঘর থেকে বের হয়েছে ঘর থেকে বের হয়ে দেখলো সামনে একটা কুকুর বসে আছে এরকম সে তাকে কুকুরকে সামনে রেখে সাথে সাথে দায় পড়ে গেছে আর বলছে আমি বলতে পারছি না তুমি রব না তুমি কুকুর না কেউ এদেরকে বলা হয় অদ্বৈতবাদী তাই আমাদের আকিদা ঠিক আছে ইনশাআল্লাহ সবার আকিদা ঠিক যারা আমার এই আলোচনা পরবর্তীতে শুনবেন আপনারা আকিদা ঠিক করবেন খারিজ লিওয়াজহিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস করুন হক গ্রহণ করে মারা যান তাহলে আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনার রবকে আপনি উত্তর দিবেন আমার রব আল্লাহ আপনার দিন কি আপনি উত্তর দিবেন আমার দিন ইসলাম আপনার নবীকে আপনি উত্তর দেবেন কি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গেল চতুর্থ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশে জমিনে যা আছে সব তারই কেউ আল্লাহ রাজত্বের বাইরে যেতে পারবে না আল্লাহ সুরতুর রহমানে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان হে মানব হে জিন যদি তোমরা পারো তাহলে আমার রাজত্বের বাইরে চলে যাও আল্লাহ বলছেন তোমরা কোথায় যাবে যেখানেই যাবে সেখানেই হচ্ছে আমার রাজত্ব তাহলে আমরা যাব কোথায় রাকেট দিয়ে হয়তো আপনি বলতে পারেন পৃথিবী চার মিনিট আমি প্রদক্ষিণ করতে পারবো ঠিকই আছে তাহলে আরেকটা পৃথিবীতে যাও দেখা যায় কেউ পৃথিবী পার হয়ে যেতে পারবে আকাশ জমিনের মধ্যবর্তী স্থান হয়ে কোথাও যেতে পারবে আল্লাহ বলেন তুমি যেখানেই যাবে সেখানেই হচ্ছে আমার রাজত্ব যাবে কোথায় তাই লাহু আকাশে যা আছে জমিনে যা আছে সাত আকাশ সাত জমিন আমি আছি আল্লাহ আপনি আছেন আল্লাহ আপনি যা কামাই করছেন আল্লাহ এবারে যেসব বিধিবিধান আল্লাহ পাক আপনার উপর জারি করবেন তা আপনাকে অবশ্য অবশ্যই পালন করতে হবে যদি আপনি তার পালন না করেন তাহলে আপনি আপনি গুনাগার আপনি বিদ্রোহী হয়ে গেলেন বলি নজমিল্লা পঞ্চম নম্বর বাক্য মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে কাল কেয়ামতের দিনে এরকম কোন ব্যক্তি নাই যে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানবের মধ্যে সর্বপ্রধান ব্যক্তিত্ব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম কেয়ামতের দিন বিচার কার্য শুরু হওয়ার জন্য যিনি সর্বপ্রথম আল্লাহর দরবারে আবেদন করবেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম এতচ্ছত্ত্বেও তিনি নিজ পক্ষ থেকে প্রথমেই সুপারিশ করবেন না প্রথমে তিনি রব্বুল আলমিনের আর্শের নিচে গিয়ে সেজদায় পড়ে যাবেন এবারে তিনি রব্বুল আলমিনের গুণগান বর্ণনা করতে করতে থাকবেন নবী করিম সাল্লা ইসলাম বলেন আমার রব আমাকে তখন আমার ভিতরে ইলহাম করে দিবেন জ্ঞান দান করবেন যার ফলে আমি এমন ভাবে তার গুণগান বর্ণনা করব যেরকম গুণগান গুণগান আমার পূর্বে আর কোন সৃষ্টি করেনি সুহান এবারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আল্লাহ ডেকে বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাকসেক বকুল তুসমা ওয়াশফা তুশাফা হে মোহাম্মদ তুমি তোমার মাথা তুলো তুমি বলো আমি তোমার কথা শুনব তুমি সুপারিশ করো আমি তোমার সুপারিশ কবুল অনুমতি পাওয়ার পূর্বেই দোয়া করবেন না আগে অনুমতি নিবেন আল্লাহর গুণগান বর্ণনা করবেন তারপর রব্বুল আলমিন তাকে সুপারিশ করার অনুমতি দেবে তারপরে নবী করিম সাল্লাহ ইসলাম সুপারিশ করবেন তারপর পরেই বিচার কার্য শুরু হবে এই গেল পঞ্চম নম্বর আয়াতের সংক্ষিপ্ত তফসিল বা পঞ্চম এই আয়াতের পঞ্চম নম্বর বাক্যের ষষ্ঠ নম্বর বাক্য يعلم ما بين أيديهم وما خلفهم তিনি তাদের অর্থাৎ এই সৃষ্টির সামনে যা আছে তা জানেন পিছনে যা আছে তাও জানেন তাহলে আল্লাহ সবকিছু জানে পিছনে যত সৃষ্টি এসেছে সব সৃষ্টি সম্পর্কে কে জানে আল্লাহ ভবিষ্যতে যত সৃষ্টি আসবে সব সৃষ্টি সম্পর্কে আল্লাহ জানেন বর্তমানে আমরা যারা আছি আল্লাহ আমাদের সম্পর্কে ওয়াকিফ হাল মায়ের পিঠে যেসব বাচ্চারা বর্তমানে আছে তাদের সম্পর্কে আল্লাহ ওয়াকিফ হাল আগামীকাল কি কাদের জন্ম হবে আল্লাহ জানে এখন যাদের জন্ম হচ্ছে তা আল্লাহ জানে সুহান আল্লাহ তাহলে আল্লাহ কত বড় জ্ঞানী আল্লাহ কি আমাদের মতো না আল্লাহ আল্লাহর মতো আল্লাহর মতো কোনো কিছু হতে পারে না আল্লাহ সর্বশ্রুষ্টা সর্বশ্রুতা আর সর্বদ্রষ্টা সুহান আল্লাহ আল্লাহর বড়ত্ব বর্ণনা করে শেষ করা যায় আল্লাহ আমাদের আগে যা ছিল তাও জানেন বর্তমানে যা আছে তাও জানেন ভবিষ্যতে যা হবে তাও জানেন এরপরে বলছেন সাত নম্বর বাক্য ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আল্লাহর জ্ঞান হতে কেউ কিছু অংশই পরিবেষ্টন করতে পারবে না তবে যতটুকু আল্লাহ তাকে জানাবেন তাই আমরা যতটুকু জেনেছি কোরআন সুন্নায় পেয়েছি তা আল্লাপাক আমাদেরকে জানিয়েছেন যেগুলো আল্লাপাক আমাদেরকে জানাননি তা আমরা জানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আল্লাপাক যেসব বিধান বা যেসব জ্ঞান তাকে দান করেছেন তিনি ততটুকুই জেনেছেন এর থেকে বেশি জানেননি আকিদা ঠিক আছে কিনা তাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কিরকম আলিমুল গাইব বলেন আলিমুল গাইব একমাত্র আল্লাহ আলিমুল গাইব আল্লাহ আলিমুল গাইব নবী কিনা তারা বলে আলিমুল গাইব নবীজি আল্লাহ আল্লাহ বলে কিনা জি বেদাতি দুরুদারি হ্যাঁ বেদাতি দুরুদ দিকি বেদাতি সবই বেদাতি আল্লাহ বলেছেন ওয়াইদা রাআইতাল লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি যদি তুমি কোন লোককে এরকম পাও যারা আমার নিদর্শন সম্পর্কে আলোচনা সমালোচনা করছে আমার নাফরমানি করছে বেদাত করছে শিখ করছে তখন তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এই আয়াতকে সামনে রেখে ওলামা একরাম বলেন যদি কোনো জায়গায় আল্লাহর নাফরমানি হয় সেখানে তোমরা যাবে না দূর থাকবে আচ্ছা তার তো ঠিক আছে কিনা ব্যাগটা যদি এক জায়গায় মদ্যপায়ীরা মদ পান করছে আপনি সেখানে যাবেন না তার থেকে দূরে থাকবেন এর মধ্যে সন্দেহ আছে আচ্ছা এক জায়গায় কিছু সংখ্যক জোয়াকু যারা জোয়া খেলে ওখানে বেশি জোয়া খেলছে আপনি বলছেন না আমি একটু দশ থেকে একটু দেখবো জোয়া খেলবো না যাইজ না না যাইজ না যাইজ যদি এটা বুঝি তাহলে মোহাম্মদ রসুল্লাহামের ফরমান মোতাবেক শির্ক হচ্ছে সবচেয়ে বড় গুণা এই জায়গায় শির্ক হচ্ছে উরুস করছে মানুষেরা দর্গা দর্গা পূজা করছে কবর পূজা করছে বাতি পূজা করছে বার্ষিক উর্স মানাচ্ছে পীর পূজা করছে অথবা কবর পূজা করছে কবরে বাতি জ্বালাচ্ছে কবরে পুষ্পস্তবক অর্পণ করছে আপনি বলছেন আমি ওগুলা করবো না আমি শুধু দূর থেকে এমনি গিয়ে দেখব যাই হবে যদি আপনারা বলেন মদ্যপান যখন মদ্য মদ্যপায়ী যখন মদ্যপান করে তখন তার সাথে বসা জায়জ না হয় তাহলে যখন মানুষ শির করবে তার শিরকের অনুষ্ঠান করার জন্য দেখা কি জায়জ হবে বর্তমানে আমাদের দেশে কি অবস্থা ছোট হালকা একটা বিষয়কে নিয়ে তারা এটাকে মনে করে বড় জিনিস আর বড় জিনিসকে ছেড়ে দিচ্ছে শিরিক বেদা সর্বত্র ছড়িয়ে পড়ছে এর বিরুদ্ধে কোনো কথা নেই আর হালকা বিষয়ে সুন্দর কি গের সুন্দর কেউ বলে না সুন্দর কেউ বলেছে হয়তো সুন্দর কেউ সুন্দর তা ওই বিষয় নিয়ে লড়াই ঠিক করা দরকার এলিম জানা উচিত এলিম ভিন্ন মানুষ কোনো আমল করতে পারে না ولا يحيطون بشيء من علمه الا بما شاء আল্লাহ যতটুকু চান ততটুকু আপনি জ্ঞান অর্জন করতে পারেন এর থেকে বেশি না পৃথিবীর বৈজ্ঞানিকেরা যত জ্ঞান অর্জন করেছে সব রব্বুল আলমিনের তৌফিক মোতাবেক আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়েছেন আর ভবিষ্যতে জানাবেন ততটুকু জ্ঞান তারা অর্জন করতে পারবে এর থেকে বেশি না নতুন নতুন করে তারা কোন কোন বিদ্যা- বিজ্ঞানী বিজ্ঞানী বলছেন যে নতুন করে একটা গ্রহের আবিষ্কার আমরা করতে পেরেছি পূর্বে কোন সৃষ্টি বৈজ্ঞানিক এই গ্রহের আবিষ্কার করতে পারেননি আপনারা শুনেন পত্র পত্রিকায় আচ্ছা তাহলে কি আপনি বলেন বর্তমানে ইনি একটা গ্রহের আবিষ্কার করেছেন আর কোন গ্রহ নাই নাম আছে না তুমি একটা পেয়েছ তাহলে কত গ্রহ নক্ষত্র পড়ে আছে আল্লাহ রবুল্লাহ আলমিন জানেন তুমি দেখতে পাচ্ছ না কত কিছু আছে আকাশ আর জমির ভিতরে এমনকি কত কিছু আছে এই জমিনে কত কিছু আছে এই সমুদ্রে তোমরা পাচ্ছ না সব কিছু কার জ্ঞানে আছে আল্লাহ জ্ঞানে এবার আল্লাহ যদি তোমাকে জানান তাহলে তুমি জানবে তাহলে সবকিছুর জ্ঞানের মালিককে আল্লাহ আল্লাহ বিকুল্ল সেই আনি সবকিছু জানেন আট নম্বর অংশ বা বাক্য এই আয়তের তার সাত আকাশ সাত জমিনকে পরিব্যক্ত করে আছে আল্লাহর কুর্সির ভিতরে সাত সাত জমিন আমরা এখানে যারা আছি এই পৃথিবীতে আমরা সারা পৃথিবীকে প্রদক্ষিণ করতে পেরেছি আপনার বিজ্ঞানী যারা বড় বড় ওরাই পারেন সারা পৃথিবী প্রদক্ষিণ করতে যদিও তারা বলছে কত কিছু আছে এই পৃথিবীতে আমরা জানি কোরআন করিমে আছে দুর্কর্ণাইন ইয়াজুজ মাহজুজকে বাধা দেওয়ার জন্য যে প্রাচীর নির্মাণ করেছিলেন ওই প্রাচীরটা কোথায় আছে এখনো পর্যন্ত কোন বৈজ্ঞানিক করতে পারেননি এবারে আমি বলি আল্লাহর কালাম সত্য না মিথ্যা আল্লাহর কালাম সত্য এর মধ্যে সন্দেহ আছে তাহলে যদি বৈজ্ঞানিকেরা ওই ইয়াজুজ মাহজুজের প্রাচীর যে প্রাচীরটি তৈরি করেছেন দুর্কর্ণায় তা না জানে তাহলে পৃথিবীতে কি আছে সবকিছু কিরকম জানলো কত বড় তুমি অধিকারী কিসের বড়াই করো আর কিসের অহংকার করো কেউ বলতে পারছে না কোথায় আছে আপনাদের জানা উচিত একটা প্রাচীর আছে হাদিস সহিত আহমদের প্রত্যেক দিন ওই তারা একদম শেষ প্রান্তে চলে আসে কিন্তু লাস্টে যখন থেকে সময় হয়ে গেছে বলে হারাস কোনো অসুবিধা নেই কালকে ওইটা শেষ করে এরকম করতেই আছে কিন্তু আল্লাহর হুকুম হয় তারা ওইটা এক প্রান্তে নিয়ে আসে কিন্তু যখন আবার ফিরে আসে দেখতে পায় একদম সম্পূর্ণ হয়ে গেছে যখন আল্লাহর হুকুম হবে তখন ওই প্রাচীন ভেঙ্গে চুরমার করে তা অগ্রসর হবে ওইটা ওই ইসা ইসলাম আসার তাহলে আল্লাহ রসুল সাল্লাহ প্রমাণ সহি না এটা কি পৃথিবীর ভিতরে আছে না বাইরে আছে তো কোথায় আছে সুভান তাহলে পৃথিবীতে যা আছে তাই সব জানো তাহলে কিসের দাবিদার তোমরা সব জানি সব যিনি জানেন তিনি হচ্ছেন রব্বুল আলমী আল্লাহর সাত আকাশ সাত জমিনকে পরিবেষ্টন করে আছে পরিব্যক্ত করে আছে আব্দুল্লাহ আব্বাস বলেন এই হাদিসটিকে হাদিসকে সহি সাব্যস্ত করেছেন আবদুল্লাহ বিন আব্বাস এই কথা সঠিক আবদুল্লাহ বিন আব্বাস আমরা জানি মধ্যে অন্যতম মুফাসির সাহাবে মধ্যে অন্যতম মুফাসির কে হচ্ছেন আবদুল্লাহ বিন আব্বাস আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন এই জন্য আহলুসমাতের আকিদা আল্লাহর কুর্সি আছে এমনিভাবে আল্লাহর আর্শ আল্লাহ পাকের আর্শ আছে আল্লাহর আর্শ সম্পর্কে আপনারা অনেক আলোচনা শুনেছেন গত কয়েক সপ্তাহ আরো শুনবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক কোথায় আছেন আরশে মহাল্লায় কোরআনে করিমের সাতটি জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন আমি আরশে আছি এবারে আল্লাহ আরশে আছেন আবুদার গিফারি থেকে বর্ণিত রিবায়ত এখানে আমার স্বামী ইবনে কাদির ইমাম ইবনে কাদির তার তফসিল উল্লেখ করেছেন বলেন আবু বাকর বিন মরদুইয়া থেকে তার সনদে আবু জান থেকে রেওয়ার বর্ণিত শেখ নাসুদ্দিন আলবানী সিলসিলাতুল হাদিস সহিহার বিভিন্ন সাহিব এর সপক্ষে আরো কয়েকটি সনদ দ্বারা এক্ষেত্রে হাদিস উল্লেখ হয়েছে সবার হাদিস সনদ সহকারে তিনি বলছেন হাদিসটি হাসন পর্যায়ে বা সহি সহি পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন সাত আকাশ সাত জমিন আল্লাহর কুরসির সামনে এরকম যেমন বিশাল একটা প্ল্যাটফর্ম অথবা মাঠের সামনে একটা আংটির বৃত্ত যদি বিশাল একটা মাঠ হয় সেই মাঠে যদি আপনি একটা আংটি রাখেন তাহলে এই এই আংটির জায়গা কতটুকু হচ্ছে বিশাল মাঠের সামনে তাহলে ওই রকম নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর কুর্সির সামনে সাত একা সাত জমি এরকম তাহলে আল্লাহর কুর্সি কত বড় পরে বলছেন আল্লাহর আলসের সামনে আল্লাহর কুর্সি ওই রকম যেভাবে আল্লাহর কুর্সির সামনে সাত একা সাত জমি তাহলে আল্লাহর আলস কত বড় এই অবস্থায় এবারে আল্লাহ কত বড় তাই সবাই বলি আল্লাহ আকবর আল্লাহ কত বড় আল্লাহ সবার আল্লাহ আকবর তাহলে নামাজে যখন আজান দেওয়া হয় আল্লাহ আকবর তখন আপনি বাড়িতে বসে যাবেন কিরকম তাহলে বোঝা গেল আল্লাহর বড় তো আপনি বুঝতে পারছেন না আজকে কিছুটা বুঝতে পারলেন তো আল্লাহ সবার বড় কিনা তাহলে নামাজের সময় আর বলবেন না আল্লাহ আকবর না আল্লাহ আকবর বলবেন না তখন বলবেন আল্লাহ আকবর মহাদিন বলেছে আল্লাহ আকবর আমিও বলছি আল্লাহ একবার আর মসজিদে চলে আসবেন তাহলে বোঝা গেল আপনি সত্য সত্যি আল্লাহর বরত্ব মানছেন এরপরে যে বাক্য সাত আকাশ সাত জমিনের হেফাজতের হেফাজত করতে গিয়ে আল্লাহ ক্লান্তি বোধ করেন না সুভান সাত আকাশ সাত জমিনের হেফাজত করতে গিয়ে আল্লাহ ক্লান্তি বোধ করেন না আল্লাহ ক্লান্ত হয় না আপনি যদি আট ঘন্টার পরিবর্তে দশ ঘন্টা ডিউটি করেন আপনার কি অবস্থা হয় আর আপনার পরিধি কতটুকু আদা কত বড় তাহলে আল্লাহ কবি আল্লাহ আল কাদের আল্লাহুল কবি আল্লাহ সর্বশক্তিমান সুহান আল্লাহর সাথে কোন সৃষ্টির তুলনা হয় না তাই আল্লাহ আল্লাহ সুবাহ ওলা ইয়াউদুহু হিফযুহুমা আকাশে জমিনে যা আছে কত সৃষ্টি রয়েছে আকাশে জমিনে আপনি উপরে যান যদি যেতে পারেন কিন্তু যেতে পারবেন না নবী করিম সাল্লাম বলেছেন আকাশে এক বিগত পরিমাণ জায়গা খালি নেই যেখানে ফেরিস্তা নাই সুহান হয়তো কোন কোনো ফিরিস্তা দাঁড়িয়ে আছেন আল্লাহর ইবাদত করছেন কেউ কেউ হয়তো সেডায় আছেন আল্লাহর ইবাদত করছেন কেউ কেউ রুকু অবস্থায় আছেন আল্লাহর ইবাদত করছেন তাহলে যে আল্লাহ ওদের হেফাজত করছে ওই আল্লাহ তো আমাদের হেফাজত করছে কি বিশ্বাস নেই আপনাদের তাহলে আমি বলি ওই আল্লাহ যেহেতু আমাদের সাথে আছে আমাদের হেফাজত করছে তাহলে আমার ভবিষ্যৎ জিন্দিগি সম্পর্কে আমাকে এত চিন্তার প্রয়োজন নেই যেহেতু আমার রিজিকের মালিক আল্লাহ আমার স্ত্রী রিজিকের মালিক আল্লাহ আমার মা বাবার রিজিকের মালিক আল্লাহ আমার পরবর্তী যেসব সন্তান আসবে তাদের রিজিক মালিক আল্লাহ তাই আপনি এত কেন বোঝা যাচ্ছে যেমন ওদের রিজিক আর কেউ দেবার মতো নেই তাহলে আপনাকে বলতে হবে আপনার রিজিকের মালিক আল্লাহ নাই নাউজুবিল্লাহ তাই আমরা বলি যদি তুমি বিশ্বাস করো আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন তাহলে পরবর্তীতে তোমার যেসব সন্তানেরা আসবে ওদেরকেও রিজিককে দিবে আল্লাহ ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া নাহনু নারযুকুকুম ওয়া তোমরা রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না আমরা তোমার আমি তোমাদেরকে রিজিক দেই ওদেরকেও রিজিক দেব ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন আল্লাহ হচ্ছেন রিজিক দাতা মহা রিজিক দাতা তাই রিজিককে তোমরা ভয় করবে রিজিকের মালিক মজুদ তাই প্রথম হচ্ছে এই সব কিছুর মালিক যিনি তিনি হচ্ছেন একমাত্র উপযোগী এছাড়া পৃথিবীতে যা আছে যেসব সৃষ্টির এবাদত করা হচ্ছে সব হচ্ছে মিথ্যে মাহবুদ মিথ্যে উপাস্য মিথ্যে পূজনীয় ব্যক্তিত্ব বা সৃষ্টি আল্লাহ আমাদেরকে এসব শিল্প থেকে হেফাজত করবে শেষ বাক্য আলী আল্লাহ সবার উপরে আল্লাহ সমুচ্চ আল্লাহ সমুন্নত আল্লাহ আদিম আল্লাহ আহমতওয়ালা আল্লাহ মর্যাদাসীন আল্লাহ মহিয়ান আল্লাহ মহত্বের অধিকারী তাই আল আলী বলতে আল্লাহ বুঝাচ্ছেন আমি সবার উপরে কথা বুঝছেন তো আল আলী মানে কি আল্লাহ সবার উপরে আল্লাহ তার সত্তাগত দিক দিয়ে আল্লাহ সবার উপরে তার গুণগত দিক দিয়েও আল্লাহ সবার উপরে আর আল আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদাশীল আমরা যদি আল্লাহর ইবাদত করি আল্লাহ এরকম যদি আমরা আল্লাহর ইবাদত করি এর দ্বারা আল্লাহ কিছু বাড়বে আল্লাহ কিছু বাড়বে না আর যদি আমরা আল্লাহর ইবাদত না করি তাহলে আল্লাহ কিছু কমবেও না হাদিজে হাদিসে এসছে রব্বুল আলমিন নিজে বলেছেন হে বনি আদম তোমরা সবাই যদি এক প্ল্যাটফর্মে জড়ো হয়ে যাও আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমরা সবাই যদি এক মাঠে জড়ো হয়ে যাও এমনিভাবে জিন শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন আসবে সবাই যদি এক প্ল্যাটফর্মে জড়ো হয়ে যাও আর আমি আর তোমরা আমার কাছে তোমাদের নিজ নিজ যাচনা পেশ করো প্রার্থনা পেশ করো আর আমি তোমাদের প্রত্যেককে তোমাদের প্রত্যেককে তার প্রার্থিত বস্তু দিয়ে দেই তাহলে আমার ধনুভান্ডার থেকে বিন্দু মাত্র কমবে না তাহলে আমি যেমন বললাম আল্লাহ তুমি আমাকে একশো কেজি স্বর্ণ দান করো হ্যাঁ আর আপনি বললেন আল্লাহ আমাকে একশো কোটি একশো কেজি মানিক মুক্তা দান করো হ্যাঁ পদ্মরাগ মনি মনি দান করো আরেকটা মনিটা আমরা জানি না হ্যাঁ সব আল্লাহ দিয়ে দিলেন আমরা এখানে যারা আছি সবাইকে যদি উপস্থিত সময় দশ কেজি স্বর্ণ এই রাষ্ট্রের বাদশাহ দিয়ে দেন তাহলে আমরা কত বড় ধনী হব প্রত্যেকে কয় কেজি স্বর্ণ দশ কেজি আমরা বলবো আলহামদুলিল্লাহ সৌদি আরব থাকার প্রয়োজন নেই কি বলেন থাকবে না এখানে আর কত কষ্ট মাসা আল্লাহ বারাকা চুপ আল্লাহ বলেছেন যদি তোমরা সমস্ত মানুষ এক জায়গায় জড়ো হয়ে যাও আর সবাই যা চাও তা আমি দিয়ে দিই সুহান আর শুধু মানুষ না সমস্ত জিন তাহলে আমার ধনু ভান্ডার থেকে বিন্দু মাত্র কমবে না একটা উদাহরণ যদি সুই আমি সমুদ্রে রাখি আর সমুদ্র থেকে তুলি তাহলে সমুদ্রের পানি কতটুকু কমলো ওই রকম আল্লাহ ধর্মভান্ডার থেকে কমবে বলি সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ সবার তাহলে আমরা কার কাছে চাইবো আল্লাহর কাছে এবাদত করবো কার আল্লাহ তাহাজিদের সলাদ পড়ি আল্লাহর কাছে চাই সেজদায় আল্লাহর কাছে চাই আত্মাহিয়া দুরুদ শরীফ দোয়া পড়ার পরে নিষ্পক্ষ থেকে আল্লাহর কাছে চাই দুই আদানের মাঝে আল্লাহর কাছে চাই উজু করার পরে আল্লাহর কাছে চাই অর্থাৎ মকবুল আদানের জবাব শোনার পরে নবী করিম সাল্লাহ উপর দরুদ পাঠ করার পর ওসিরার যে দোয়া আছে সেই দোয়া পড়ে পাঠ করে তারপরে আমরা আল্লাহর কাছে চাই শুধু চাইবো আল্লাহর কাছে দেখবেন আল্লাহ আমাদেরকে দিবে আর যদি এই দুনিয়াতে না পাই তাহলে আল্লাহ রবুল্লাহ আলমী আমাদের জন্য আখড়াতে গচ্ছিত রাখবেন তখন আমরা যখন জান্নাতে যাব তখন আমরা দেখতে পাবো আল্লাহ আমাদের জন্য কত কিছু রেডি করে রেখেছেন আল্লাহ তুমি আমাদেরকে হক জেনে হক মানার তৌফিক দান আল্লাহ আজকে যা আলোচনা করলাম সে আলোচনা অনুযায়ী আমাদের আকিদা বিশ্বাস ঠিক করার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে শিখ বেদার থেকে মুক্ত করো আর সুন্না মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করো জীবন গড়ে তোলার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো ষড়যন্ত্র থেকে মুসলমানদের হেফাজত করো তোমার দিন ইসলামের হেফাজত করো আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখরাতের কল্যাণ দান করো জাহান্নাম থেকে নাজার দাও খবর আদাব থেকে নাজাত দাও জান্নাতুল ফিরদৌস বেশিদের অন্তর্ভুক্ত করো تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين